السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا سورة الأحزاب 33 নম্বর আয়াত সম্মানিত সভাপতি সাহেব পরম স্নেহের পরিচালক এসেছিলেন আমাদের ওস্তাদ এমনকি সভাপতি সাহেবের ওস্তাদ রাজশাহী নওয়াদাপাড়া আলমার কাজা সালাফির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব আব্দুল সালাদ সালাফি এতক্ষণ যারা বক্তব্য রাখলেন আমার ছোট ভাই তুল্য অনুজ প্রতিম এবং ভাতিজারা তাতে আমার মনে হচ্ছে যে এখন আমার বিদায় নেওয়ার পালা আল্লাহ একবার বলেছেন গে কে তনহা থামায় আঞ্জুমান মে ইহা আপ মরে কে রাজদা ওর ভি গতদিনে তো মাঠে আমি একাই ছিলাম পরিচালক বলেছেন যে সেই সময় নাকি আমি খুব উৎসাহ দিয়েছি যখন ডক্টর গালেব সাহেব অ্যারেস্ট ছিলেন বিয়াল্লিশ মাসের মতো এদেশে আহলে হাদিসদের আমিন রফনায়দান বলতেও সংকোচ হচ্ছিল চতুর্দিক থেকে গোয়েন্দা বিভাগের যে নজরদারি খবরদারি অ্যারেস্টের পরে অ্যারেস্ট ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ জন অ্যারেস্ট হয়েছিলেন তার মধ্যে সালাফি সাহেব সাড়ে ষোলো বার জেল খাটলেন এবং আমি যখন সেখান থেকে চলে আসি তখন পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ জনকে বের করে তারপরে চলে এসেছে আলহামদুলিল্লাহ একজন বোধ এখনো রয়ে গেছে উত্তরবঙ্গের নাম বোধ হয় তার শামসুল হোদা তার জন্য কি করা হচ্ছে আমি জানি না তোমরা বোধহয় জানো কি করছ তখন মাঠে হয়তো আমি একাই ছিলাম গে দিনকে তনহা থামায় আঞ্জুমান ইহা আপ মরে কে রাজদা ওর বিধায় আর অনেক তৈরি হয়ে গেছে এখন আমার মৃত্যুর সময় বিদায় নিতে পারে আলহামদুলিল্লাহ তারপরেও আজকের সময় বিদায়ের পূর্ব মুহূর্তে আবার আমাকে দেওয়া হয়েছে অনুষ প্রতিম ভাতিজা প্রতিম আবদুল্লাহ আমাকে ফোন করে বলেছিল চাচা আপনার কিন্তু আহলাদিস আন্দোলনের ইতিহাস নিয়ে বক্তব্য দিতে হবে বললাম যে যদি পরিস্থিতি অনুকূল হয় ইনশাআল্লাহ উপস্থাপন করব রাত যেহেতু অনেক আর বিষয়ের কাঠখোট্টা শুনতে কেমন লাগবে তাও জানি না সংক্ষিপ্ত সময় এজন্য আমি অবশ্য বহু রেফারেন্স নিয়ে এসেছি কিন্তু সেগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় আর হবে না শুধু একটু উপস্থাপন করে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সামনে সুরা আল আহজাবের তেত্রিশ নম্বর আয়াত من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله ما عاهدوا الله عليه মুমিনদের মধ্যে কিছু সংখ্যক লোক সাদাকু সত্য প্রমাণিত করেছে মা আহাদুল্লাহ আলাই আল্লাহর সাথে তারা যা ওয়াদা করেছিল আল্লাহর সাথে তারা যা ওয়াদা করেছিল তা তারা সত্যে রূপান্তরিত করেছে ফামিন হুম্মান কাদা নাহবা তাদের মধ্যে কেউ কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে মরে গেছে শাহাদত বরণ করেছে অমিন হুম্মাইয়াল তাজের তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষা করছে ওয়ামা বাদ্দালু তাবুদিলা তারা পরিবর্তিত হয় নাই তাদের আকিদা তাদের আমল তাদের চিন্তা তাদের চেতনা তাদের গতিবিধির কোনো পরিবর্তন হয় নাই আহ্লাদিস প্রসঙ্গে সামান্য ইঙ্গিত না দিলে আপনাদের কাছে সেটা পরিচ্ছন্ন হবে না আহলুল হাদিস আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশি সাহেব তার আহল হাদিস পরিচিতিতে এবং ডক্টর গালেব সাহেব তার আহল হাদিসের উপর থিসিসে এবং অন্যান্য বই পুস্তকে সেগুলো বিবরণ দিয়েছেন আপনারা কি বই পুস্তকগুলো পড়েছেন না পড়েন নাই নো নো নো পড়েন না আপনারা লেখাপড়া করেন না এখানে যখন আমরা সীমিত সময়ের জন্য বক্তব্য দেয় আপনারা চিৎকার করেন চিৎকার করেন তারপরে যখন জিজ্ঞাসা করি এটা পড়েছেন না ওটা শুনেছেন না এটা শিখেছেন না দায়িত্ব পালন করতে পারেন না কিচ্ছু পারেন না সেই বুজাক ফাঁসের মতো আখফা ছিলেন একজন বিরাট নাকরি আরবি ব্যাকরণবিদ তিনি ব্যাকরণ পড়াতেন ছাত্র না থাকলে তিনি ছাগলকে পড়াতেন না কানে ধরে বলতেন কালেমার সংখ্যা হল আল কালেমা তো লফতুন ওদের আলেম আয়ন কাফিয়ার কথা বললাম আর কি কালেমা বলে এটাকে একটা শব্দ যার অর্থ আছে সেটাকে বলে কালেমা ছাগলের কানে ধরবেন তো ছাগল এরকম এরকম করে আখফাস মনে করতেন ছাগলে বোধহয় বুঝেছে যখন কান ছেড়ে দিতেন তখন এইভাবে ঝাঁকি দিতেন ছাগলের নিয়ম এটা তার মানে কিচ্ছু বুঝে না এই জন্য বলা হয় বুঝে আখফাস আখফাসের ছাগল যাই হোক আমি কথার কথা বললাম কেউ আর মনটা খারাপ করবেন না এখান থেকে যখন চলে যাবেন যেন মনে থাকে যেন মাথায় থাকে আহলুল হাদিস কোরআনের মধ্যে বহু জায়গায় আহল শব্দটা কোরআনের মধ্যে বহু জায়গায় এসেছে হাদিস শব্দ এসেছে আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস ওয়া মান আসবাকু মিন আল্লাহ হাদিসা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহর কালামও যেরকম হাদিস রাসুলের হাদিস কি হাদিস দুটোকেই যারা মানে দুটোকেই যারা পড়ে দুটোর উপর যারা আমল করে যারা অধ্যাপনা করে যারা সমাজে ছড়ায় যারা প্রতিষ্ঠার চেষ্টা করে আর এর উপরে যত আঘাত আসে যারা সেগুলাকে প্রতিরোধ করে তারা কারা তারা আহলুল হাদিস এতক্ষণ শেখ মুজাফর বলে গেলেন অন্যের কি কি সমস্যা একামতে দিনের ক্ষেত্রে এটা বিপরীত না বুঝলে একদিক না বুঝলে আরেক দিক বোঝা যায় না একটা সাইডে বলে গেছে অন্যের সমস্যা তো যথেষ্ট আমাদের কাজগুলা কতটুকু সেটাও তো আবার আমাদের বুঝতে হবে এজন্যই বোধহয় ভাতিজা দিয়েছে এর উপরে আপনি একটু আলোচনা করবেন এটা নতুন কিছু নয় হাদিসে এসেছে হাদিসটা অবশ্য আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি যখন কোন যুবককে দেখতেন বলতেন মারহাবান ওসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুয়াসসি আলাইকুম ফিল মাজালিস ওয়া নুফাহিমাকুম আল হাদিস এই পর্যন্ত সহিহ ওয়া আনতুম ওয়া আহলুল হাদিস বাদানা এটুকু যায়েদ কিন্তু এটুকু বলা যাবে বিভিন্ন আমি যতটুকু খেটে দেখেছি রাগ পর্যন্ত এই পর্যন্ত সময় বর্ণনা এই পর্যন্ত সহিহ হাদিস পড়া হাদিস পঠন করা হাদিসের বিস্তৃত ঘটনা হাদিস বলতে আমরা কোরআনও বুঝি হাদিস বলতে আমরা হাদিসও বুঝি এবং দুটোই ওহি দুটো মিলে যে ওহি সেটার প্রতিষ্ঠা আমাদের কাজ এখন বলবেন যে এই যে সালাফিয়া মাদ্রাসা তাই না আল জামিয়া সালাফিয়া বীর হাটা তাই না কেন করা হয়েছে কেন করা হয়েছে এটা এখান থেকে আলেম তৈরি হবে এখান থেকে মুহাদ্দেস তৈর হবে এখান থেকে মুফাসির তৈরি হবে এখান থেকে তারা সারা দেশে ইসলামের জ্ঞানের বিস্তৃতি ঘটাবে আহলুল হাদিসরাই সারা পৃথিবীতে প্রথম থেকেই যারা আলেম ও মুহাদ্দিস যুগে যুগে আহলুল হাদিসদেরকেই মুহাদ্দিস বলা হতো আহলুল হাদিসরাই হাদিস পড়িয়েছেন একেবারে আপনি প্রথম যুগ থেকে নিয়ে শেষ পর্যন্ত আহলুল হাদিস বলা হয় যারা হাদিস চর্চা করেছেন হাদিসের প্রতিষ্ঠা করেছেন হাদিসের নিয়ে আলোচনা করেছেন হাদিসের ভালো মন্দ যেটা তারা ঘেটেছেন সহি জয় প্রসঙ্গে যারা জ্ঞান দিয়েছেন যুগের পরে যুগ তারা আহলুল হাদিস আর যদি আলেম তৈরি না হয় আপনাদেরকে হাদিস প্রসঙ্গে জ্ঞান দিবে কে আলেম যদি না হয় হাদিস প্রসঙ্গে আপনাদেরকে জ্ঞান দিবে কে ভারতের বুকে আহলে হাদিসরা বিরাট বিরাট জ্ঞানের কাজ করেছে জামিয়ার আহলাদিসের মাদ্রাসা সৈয়দ নজির হোসেন সাহেব ভারতের বুকে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এমনকি তিনি দিল্লির শাহ অলিউল্লাহর মসনদে শাহ ইসাকের মসনদে বসে কম ও বেশি পঁচাত্তর বছর হাদিস দর দিয়েছেন এবং এক লক্ষের অধিক মহাদেশ তারা একজনের হাতে বেরিয়েছে আমার কাছে যে লিস্ট রয়েছে তাতে এই বাংলাদেশেরই একশো পঞ্চাশ জনের লিস্ট আমার কাছে রয়েছে ওনারা বলে থাকেন আহলে হাদিসদের কোনো আলেম নেই আহলে হাদিসের কোনো মাদ্রাসা নেই আমি বলি আলেম যদি থেকে থাকে তাহলে আহলে হাদিসের মধ্যেই রয়েছে এই কবিরুদ্দিন রহমানি আবুল কাসম রহমানি হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি এই মহামিশিক নাসিরাবাদী আহমদুল্লাহ রহমানি চাপাই রহমদের আগে ছিলেন মুর্শিদাবাদী এই যে হাবিবুল্লাহ খান রহমানি এই যে রহমানের বড় বড় আলেমা যারা হাদিসের হাফেজ ছিলেন আহমদুল্লাহ রহমানি মুর্শিদাবাদী তিনি অন্ধ হওয়ার পরেও কুতুবে সত্তা দোষ দিয়েছেন তার কেতাব খুলতে হয় খুললেও তো লাভ হবে না তিনি ছিলেন অন্ধ যাত্রাবাড়ি মাদ্রাসায় তিনি পড়িয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত এখনো শেখ আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন বক্তৃতা ধারাও আলেন্সে পাল্টিয়ে রয়েছে যেখানে ফার্সি কবিতা ছাড়া উর্দু বয়াত ছাড়া বক্তৃতা হতো না সেখানে কোরআন এবং সরি হাদিস দিয়ে বক্তৃতা করেও যে মানুষ ধরে রাখা যায় মানুষ শুনে এই সিস্টেমটা দেশে কারা চালু করেছে এখন সুরের প্রয়োজন পড়ে না এখন বয়াতের প্রয়োজন পড়ে না এখন কোরআন এবং সৈয়াদিস দ্বারা আলোচনা করলে কারা একটা তারা বোঝে এবং তারা শোনে ভারত উপমহাদেশে ইতিহাস তো আমাকে দিয়েছ অনেক রাত্রে অত দূর পর্যন্ত আমি যাব না একমাত্র নবাব সিদ্দিক হাসান খানি তিনশোর অধিক গ্রন্থ রচনা করেছেন তার অধিকাংশই আরবিতে তার উপাধি দিয়েছেন ডক্টর সাহেব তুমি বইটা চেয়েছিলে একশত পঁচাত্তর পৃষ্ঠায় ডক্টরের সাহ সাহেব তিনি আহলাদিস মানুষ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সাতচল্লিশ সালের থিসিস বলছেন আওয়ার ইন্ডিয়ান সিউতি ভারতের উদ্দিন সিউতি হলেন নবাব সিদ্দিক হাসান খান তিনশোর অধিক ফাতুল বয়ান বিরাট তফসির তারপরে আউনুল বারি সোহেল বুখারির ব্যাখ্যা গ্রন্থ আর রাওয়াতুন নাদিয়া রফি সরহে জোরানুল বাহিয়া এটা একটা বিরাট উসুলি কেতাব উসুলি ভাই এসেছেন উসুলি উর পিএইচডি করেছেন ডক্টর মঞ্জুর রহি আপনি যে আর রাওয়াতুন নাদিয়া পড়বেন তার যে ইজতিহাদি ঢং কতটুকু নিজে যে কত মাসালা চ্যালেঞ্জ করে উসুলের ভিত্তির উপর ফেলেছেন এর উপর একাধিক পিএইচডি থিসিস হতে পারে ভালো করে এটা আপনি হয়তো পড়বেন যেহেতু আপনি উসুলের উপর পিএইচডি করেছেন এরকম আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে তিনশোর উপরে বই তিনি একাই রচনা করেছেন ভারতের বুকে আজকে এই মাদ্রাসাগুলো যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী নওয়াদাপাড়া সালাফিয়া মাদ্রাসা তারপরে আবার ওনারা একটা করেছেন কি কি ডাঙ্গি ডাঙ্গিপাড়া জামে সালাফিয়া প্রতিষ্ঠা করেছেন সেখানে বোখারি দর্শ হচ্ছে এখানেও ইনশাল্লাহ হবে আলেম যদি না বের হয় তাহলে শুধুমাত্র কেসা কাহিনী দিয়ে তো ইসলাম টিকানো যাবে না প্রসঙ্গে উঠে না আপনারা মনে করেন কয়েকজন ওয়াস করে হুজুরে কিছুই না শিখলে এলেমের এলেমের মধ্যে আলেম ছাড়া তো এলেম হয় না শেখবিন বাবুর বাজ রাহেমুল্লার কথাই বোঝা যেত না থাপ থাপ থাপ থাপ করতে করতে সব পৃথিবীর সকল আলেম তাকে আলেম হিসাবেই মেনেছে সারা পৃথিবী যার কাছে সারেন্ডার করছে আল্লাহ আলমারিকে আমি দেখিনি তার বক্তব্য কোনদিন শুনিও নাই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম আর এখানকার একটা বড় মাদ্রাসা আমি নাম বলবো না সেই মাদ্রাসা একজন ফারেক মুফতি সাহেব বলছেন বলে লেখাপড়াই জানে না জাকির নায়ক জানে কি চিন্তা করেন তো এইখানে দাঁড়িয়ে এই স্কুলের বিজ্ঞান শিক্ষক যদি মাইকের সামনে দাঁড়িয়ে বলে নিউটন বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইনের বিজ্ঞানের কোন জ্ঞানই নাই ওই ফালতুকে আপনারা কয় ঝাঁটাতে পিটাবেন তাই বলেন তো নিউটনের বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইন কিছুই জানে না মার্কনি কিছুই জানে না পাস্ত্রি বিজ্ঞানের কিছুই জানে না লেবসে কিছুই জানে না জানে আমার এই প্রাইমারি স্কুলের শিক্ষক সাহেব আলমানি কিচ্ছু জানে না আমার কাছে ক্যাসেট রয়েছে বিরাট আলমানি কিচ্ছু জানে না তাদের কাছে আর বলে ঠিক না ঠিক পাবলিক বলে ঠিক ছুরির সাক্ষী মাতাল একটা কথা আছে বক্তাও যেমন শ্রোতাও তেমন আলমারি কি জানে না জানে তা পাবলিকের কি ঠেক খবর কি পাবলিক জানে নাকি পাবলিক বুঝে নাকি কিছু এই হলো শ্রোতা এই হলো বক্তা বক্তা এবং শ্রোতার সম্পর্ক বলে সেখানে একটা বই আছে আপনার ভালো করে পড়ে নেবেন বক্তা এবং শ্রোতা সম্মানিত ভাই বোনেরা এই হলো এলমি দিক যেগুলা সেগুলা যুগের পর যুগ তারা খেদমত করছে আমি অবাক হলাম অনেক বই পুস্তক এই যুগে এই বাংলাদেশে কোন পত্রিকাই ছিল না প্রথম দৈনিক পত্রিকা কার প্রথম দৈনিক পত্রিকা যিনি বের করেছেন তার নাম কি তাও জানেন না মৌলানা আক্রম খা আপনাদেরই আলিয়া মানুষ বাড়ি হলো চব্বিশ পরগনা তার বাবা আব্দুল বারি খান তার দাদারা হলেন বুফিদুদ্দিন খান মদন খান বালাকোরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন সেইখানে তারা যে দাওয়াতে কাজ করেছেন চব্বিশ পরগনার ওই সুবর্ণ রেখা সোনাই নদীর পশ্চিম পার হলো চব্বিশ পরগনা হাকিমপুর আর পূর্ব পার হলো সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল পুরা এলাকায় আহলে তাদের দাওয়াতের কারণে আপনারা দাওয়াতি কাজও করেন এখন কি করবো যখন প্রশ্ন করি তখন নীরব থাকেন যখন বক্তৃতা করি তখন আপনারা উত্তেজিত হন এক অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি মাঝে মাঝে গল্পটা করে থাকি রাত মেলা হয়ে গেছে শিখ আর পাঠান একটা বগির মধ্যে উঠেছে ট্রেনের কোন লোক নেই ইউপি গেলে এরকম ট্রেন ফাঁকা হয়ে যায় যখন আপনি বাংলারা যাবেন কিছু ভিড় আছে বিহারিরা তো টিকেটই কারণে অন্য সিটে বসে পড়ে ইউপির যখন আগে যাবেন তখন ভদ্রলোক ট্রেন ফাঁকা হয়ে যায় শিখ আর ওই পাঠান এক বগির মধ্যে রয়েছে পাঠান শিখের চেহারা এত সুন্দর লম্বা দাড়ি টকটকা চেহারা মাথায় পাগড়ি পাঠান মনে করেছে এত একজন সুফি বুজুর্গ পাইছে একটু সালামদের দোয়া নিয়ে নেই যে সুফি সাল সালাম আলাইকুম মেরে দোয়া কার সেই বলে মাই সুফি থোড়াই হওয়া ভাই শেখ সবার আমি কোথা থেকে সুফি আমি শিখ সর্দার পাঠান চাকু বের করে বলে সালা তো শিখ হোক মৌকা আস চাকু বের করে কিছু মারতে শেখ বলে মেরা কসুর কিয়া আমার দোষ কি তুমি মারবে কেন যে আমি আলেমদের কাছে শুনেছি কাফের মানে জান্নাতে যাওয়া যায় যে আমি তাহলে কাফের এটা বাঁচার পথ কি বলে তাহলে তুমি ইসলাম কবুল कर लो इस्लाम ग्रहण करो ठीक है मैं इस्लाम कबूल करने के लिए तैयार हो तो क्या करना पड़ेगा যে কালেমা পড়না है যে কালেমা পড়তে হবে তো তো কালেমা শেখাও পাঠান এখন নীরব শিখ তো তখন রাগে গর্জনে কালেমা শিখাও পাঠান তখন অনুরোধ শিখ রাগ করে কালেমা শিখাও ওখানে খিড়কি কিছু বাহির ফেঁক দেন কালেমা না শিখলে একবার বাইরে ফেলাই দেন তখন পাঠান বলে মাফ কিজিয়েগা সরদার জি মুঝে ভি কালেমা নেই আতা বক্তৃতা শুনতে উত্তেজিত হন যখন প্রশ্ন করে তখন যে জবাব আসে না এটা আমরা কি করব তাই বলুন সমাজ ভাই বোনেরা শেখ মুজাফর বিন মোসেন একদিক বলেছে আপনাদের মনেও প্রশ্ন জেগেছে আদৌ কি আহলে হাদিসদের কোনো অবদান রয়েছে আমি সামান্য কয়েকটা অবদানের কথা বললাম কিছু আলেম আমার কথা বললাম কিছু বই পুস্তকের কথা বললাম এখন পর্যন্ত দেখতেছি আফাত পত্রে শুধুমাত্র ছিল তর্জমান হাদিস শুধু ছিল এখন এতেসাম্বে রয়েছে সেরাত মোস্তাকুম লিখতেছে এমনকি শেখ আব্দুর রাজাক অনেক বই লিখে ফেলেছে লিখে ফেলেছে শেখ মুজাফর অনেক বই পুস্তক ডক্টর কালে অনেক লিখেছেন তারপরে আজকে দেখলাম আবদুল্লাহ বেলা আব্দুল রাজাক চার পাঁচটা বই আমাকে দিয়েছে তার মধ্যে আলমানিকে ধরেও বই লিখেছে শোনা ব্যাপার না আলবানি কোন কোন রায় থেকে নিজে ফিরে এসেছেন আমার কাছে এই হেডলাইনটা ভালো লেগেছে যদি আমি এখনো ভিতরে পড়ি নাই কেন আলবানি সাহেব একটা হাদিস যখন আলোচনা করেন তখন মনে হয় যেন মাসালাটা বোধহয় ঠিক নয় আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু কথা তা নয় উনি ওইরাও একটা সমালোচনা করছেন কিন্তু মাসালা বাতিল হয়নি মাসালা অন্য একটা প্রমাণিত কিন্তু অনেকে ভুল বুঝেন আবার অনেক মশালায় তারাজও করেছেন ইমামের হোসেনের সুরা মশালার বিষয় করে বিশেষভাবে যে দলের উপস্থাপনা সেটা বিষয় রয়েছে সম্মানিত ভাই বোনেরা অনেক রাজনৈতিক বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে আলোচনা এসেছে আমি শুধু ভারত উপমহাদেশের সামান্য কিছু কথা আপনাদের কাছে বলব প্রশ্ন হবে আপনাদের কাছে শেখ মুজাফর তুমি যে বলে গেলে গণতন্ত্র হারাম তুমি যে বলে গেলে সমাজতন্ত্র হারাম তুমি যে বলে গেলে ইসলামী রাষ্ট্র অবস্থা এটা করা এই সেই একামতের দিন এই সেই আহ কি আছে আহ কি করেছে আদৌ কিছু করেছে না তুমি খালি অন্যের সমালোচনাই করে গেলে আমি বলবো যে না উপমহাদেশে সর্বপ্রথম ইসলামিক আন্দোলন যদি কেউ করে থাকে আর হাদিসরাই সূচনা করেছে একটা বই লিখছেন মাসুদ আলম নদী হিন্দুস্তানকে পাহলি ইসলামী তাহারে ভারতের সর্বপ্রথম ইসলামিক আন্দোলন সেটা আহলে করা মহিউদ্দিন সাহেব লিখেছেন ইংরেজিতে বই লিখেছেন লাখনৌ থেকে পাবলিশ হয়েছে তার ভাষা হল যে for this purpose he built up a powerful mass movement to emancipate the country from alien rule Syed Ahmad বেদবীর যে বাহিনী তিনি ভারতকে শিখদের হাত থেকে মুক্তি পাওয়া এবং ইংরেজদের হাতে মুক্ত করে এমন একটি to set up a state functioning according to the Quran and Sunna এইভাবে মহিউদ্দিন সাহেব দেখেছেন কোরআন এবং শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন এবং ইংরেজদের হাত থেকে মুক্তি এবং শিখদের হাত থেকে মুক্তির জন্য তিনি একটা বাহিনী গঠন করেছিলেন এটা মহিউদ্দিন সাহেবের কথা আবুল হাসান আলী নদী সাহেব অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে একটি বইয়ের নাম হল সিরাত সৈয়দ আহমদ আরেকটি বইয়ের নাম হলো আরবিতে লিখেছেন এটা এই বইটির নাম হল এজা হাব্বাত্রি হলিমান বাঙালি মুসলমানদের যে কত অবদানের কথা তারা উল্লেখ করেছেন এই বাহিনী ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়েছে আমি সৈয়দ আহমদ বেলুবির বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে লাখ তার বাড়িতে আমি গিয়েছি সাই নদীতে উজু করে সালাত আদায় করেছি সেখান থেকে তিনি নৌকা ছেড়েছেন সেখান থেকে লাখনৌ লাখনৌতে ওদ ওদ থেকে দিল্লি দিল্লি থেকে আবার ফিরে বিহারের বিভিন্ন এলাকা পাটনা পাটনা হয়ে কলকাতা আবার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত একদিকে দাওয়াতি কাজ আরেকদিকে কোরআন হাজার প্রচার আরেকদিকে সংস্কার কাজ আরেকদিকে জেহাদি বাহিনী গঠন আরেকদিকে যুদ্ধের বাহিনী তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ এগুলা কাদের অবদান কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে না আমার কোন কোন ভাইয়ের দিকে খুব গরম গরম বক্তৃতা করেন যে এরা আহলেদিসরা এই উহাবিরা এই সালাফিরা ইংরেজদের দালাল ছিল এদের কোনো ভিত্তি নেই এদের কোনো শরীয়তি অস্তিত্বই নেই ভারত উপমহাদেশে এরা নাকি ইংরেজদের দালাল সম্মাতে ভাইয়েরা কেমন লাগে তাই বলেন ইংরেজরা ইংরেজরা যেভাবে এই দেশের আহলে অত্যাচার করেছে ইংরেজদের বিরুদ্ধে যারা প্রথম যুদ্ধ ঘোষণা করেছে ইংরেজদের বিরুদ্ধে যারা সৈন্যবাহিনী মোতায়েন করেছে আমার কাছে এখানে যে লিস্টটা রয়েছে তার মধ্যে এই বাংলাদেশের কত জনের নাম রয়েছে আমি আপনাদেরকে দুই চারজনের নাম তাদের ঐতিহাসিক ঘটনা হিসেবে করছি যাদের যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে বাংলাদেশ থেকে ইমাম উদ্দিন আমানতুল্লাহ আমির উদ্দিন তারপরে হল আজহার উদ্দিন এনামুল হক আবুল হাসান নাসিরাবাদী জামাল উদ্দিন জামাল উদ্দিন জামাল উল্লায়ন তারপরে হল নাসির উদ্দিন রইস উদ্দিন খান রহিম উদ্দিন জয়নুল্লাহদ্দিন সিরাজ উদ্দিন রাসুল মোহাম্মদ আব্দুস সামাদ তারপরে আলিম উদ্দিন এনায়ত আলী মোহাম্মদ হোসেন মোহাম্মদ জামান ফয়রুজুর রহমান নেসার আলী তিতুমির থেকে নিয়ে আমার কাছে পঁচিশ জনের লিস্ট রয়েছে যারা সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছে ওহাবি মামলা এখন যেরকম মামলা দেয় মিথ্যা মামলা ওহাবি মামলা যারা পড়েছিলেন ইব্রাহিম টাঙ্গাইল ইব্রাহিম চাঁদপুর ইব্রাহিম মালদহ আলী মোহাম্মদ তালুকদার বগুড়া আমির খান কলকাতা আমির উদ্দিন রফিক মন্ডল এখনকার চাপাই আগের মালদহ বদরুদ্দিন হাজি তিনি ফাগুলালের মাধ্যমে টাকা পয়সা পাঠাইতেন ঢাকার এই পুরান ঢাকার ভাইয়েরা শুনে খুশি হতে পারেন তাকে মোহাম্মদ সরকার এনে দিনাজপুরে হাসমদ্দান খান কলকাতা রফিক মন্ডল মালদহ বর্তমান চাপাই উদ্দিন যশোর শাহ মোহাম্মদ দিনাজপুর জহিরুদ্দিন আমাদের টাঙ্গাইলের আশেকুল্লাহ ময়মনসিং যিনি আবুল মনসুর আহমদ সাহেব মাহফুজা নামের পূর্বপুরুষ ছিলেন তারপরে আব্বাস আব্দুল হক আব্দুল গনি এদের ঠিকানা আমি জানতে পারি নাই আব্দুল কুদ্দুস দিনাজপুর তারপর আব্দুল হাদি পাবনা উদ্দিন ঢাকা কাজী মিয়াজান কুষ্টিয়া মোয়াজ্জম সর্দার সাতক্ষীরা তারপরে উদ্দিন খান মদন খান যারা মোল্লা আকরম খার পূর্বপুরের চব্বিশ পরগনার মিজানুর রহমান সিলেট মিজানুর রহমান কয় মিজানুল হক ঢাকা মিয়া মাসুদ্দুল বগুড়া পাঁচজন যারা শহীদ হয়েছেন বালাকোটের যুদ্ধে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে আমি সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি তার মধ্যে মুজাফরও আছে তবে বেঁচে আছে তাদের মধ্যে মুজাফর আছে আলিমুদ্দিন আছে ইমাম উদ্দিন আছে মুজাফরও আছে তবে বরকতলা বাঙালি কথা তুমি যেটা বলেছিলা বরকতলা বাঙালি বালাকোটে না কাবির সাহেব বলেছেন নওশহরার যুদ্ধে গালেব সাহেব বলেছেন বাজারের যুদ্ধে এবং আবুল হাসান নদী বাজারের যুদ্ধে আসলে বরকতলা বালাকোটের যুদ্ধে না এটা তোমার মনে রাখতে হবে সম্মানিত ভাইরা একটা কথাই আপনারা মনে রাখবেন এই দেশটা কাদের আপনারা বলেন এই দেশটা কাদের আহলুল হাদিসরা কথিত ওহাবিরা কথিত সালাফিরা নিন্দিত হোক বা নন্দিত হোক তারা যদি সর্বপ্রথম এই দেশে আন্দোলনের সূচনা না করত তাহলে এই জাতি এই দেশের মানুষগুলো স্বাধীনতা যে লাভ করা সম্ভব এ ধারণাই পেত না অসম্ভব আহলুল হাদিস এই সাহস করে এই পথটা দেখিয়েছে না হলে আমি এই যে নামগুলো বললাম কোথার থেকে বললাম আর কার সাধ্য আছে কোন পার্টির সাধ্য আছে কোন দলের সাধ্য আছে কোন নীতির সাধ্য আছে কোন খানকার সাধ্য আছে দেখেন না তুই একটা নাম আমি তো নাম বলে দিলাম আপনাদেরকে দশ বিশ পঞ্চাশ জন করে যারা করে যুদ্ধ অংশগ্রহণ করেছে ওহাবি মামলায় যাদেরকে আটক করা হয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে যাদের মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে আমি তো দিলাম ইংরেজরা নাকি ওহাবি এবং আহলাদিস বানিয়েছে আপনারা যারা নিজেদেরকে মুজাহিদ মনে করেন কিছু করেছেন বলেন একটা নাম দেখান কবি জারির বলেছে হা উলাই আবাই ফজেইনি আমাদের পূর্বপুরুষ এরাই তবে দুঃখের বিষয় হলো আমি যে কিসাটা বলেছি কাফি সাহেবের এখান থেকে একটু পড়ে শোনাই আমার আজকে খুব বক্তব্য দেওয়ার খুব বেশি টাইম নাই আহল হাদিস নামধারী এই যে খুব রাগারাই করে গেছে আমার ছোট ভাই অনুজ প্রতিম এই মুজাফর বিন মোহসেন রাগ হন না আল্লাহ আব্দুল্লাহ কাফি সাহেব যিনি জমিয়ত আহলাদিসের প্রতিষ্ঠাতা তিনি তার বইয়ের মধ্যে বলেছেন সেই উনিশশো পঞ্চাশ সালের দিকে উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ সালের দিকে আজকে এই যে দেখতেছেন এই যে চুপে চুপে দরবার করে আসমুনা জামুনা এরকম করে মাথা গুজায় কাসিমের মতো বাইর করে আবার আর বাড়াইতে চায় না আহল হাদিস নামধারী আমাদের অনেক বন্ধু এ আন্দোলন সম্বন্ধে ধারণা একান্ত স্পষ্ট ও ধূম্রাচ্ছন্ন এবং তন্দ্রা বিজড়িত স্বপ্নব তার ভাষা খুব কঠিন কেহ কেহ ইহার মূল নীতিকেই বিশ্বাস করেন না কেহ ইহাকে বিশ্রম ভালাপের বিষয়বস্তু ধরিয়া লইয়াছেন কেহ আমাদের পূর্বপুরুষের রক্ত সিঞ্চিত এই আমানতের নাম ভাঙ্গিয়ে খাইতেছেন আমাদের মধ্যে কর্মবিমুখতা ও দায়িত্বহীনতার সঙ্গে তাকলিদ ও দলবন্দির অভিশাপ প্রবেশ করিয়াছে গায়ের আহলে হাদিস আন্দোলনের মূল নীতিকে সফল করার যে আমার আহলে হাদিস আন্দোলনের মূল নীতিকে সফল করার যে সুবর্ণ সুযোগ আজ উপস্থিত হইয়াছে এই শুভ মুহূর্তে আন্দোলনের বাহক দল পিছাইয়া পড়িতেছেন কার কথা বিশ্রম ভালাপ চিনেন রাজশাহীতে পড়েছিলাম তর্জমা করিনি কাফি সাহেবের ভাষা বিশ্রম ভালাপ আমাদের বক্তাদের বিশ্রম ভালাপ বিশ্রম ভালাপ হলো এটাকে বলা হয় লাভ হার্স করে ভালোবাসা প্রেমিক এবং প্রেমিকার এই খুনঢুলের মতো ঝগড়া স্বামী স্ত্রীতে একটু একটু না হইলে সংসার ভালো থাকে না আমি শুনেছি রাত্রে আমার বাড়ির পাশে এক গরিব মানুষ রাত্রে আসতো আসার পরে বউয়ের সাথে খাইতে পারে কুটুর মতো কি সালন ভাল লাগে না ঝাল বেশি মরিচ বেশি এই সেই নানান কিছু তো বউ বলে ঈদ গেল একটা শাড়ি না একটা ব্লাউজ না শুনলাম পাউডার না শালি সালুন বানাবে ঘোরাটি টিমারি করে থেকে ও বলতেছে এই দুই শুধু পাউডার সালুনের মধ্যে দিবি সালুন ভালো হবে এইটা বলে না দেখি তো সালুন ভালো হয় না মনের মধ্যে ফুর্তি না থাকলে হবে নাকি এগুলাকে বলা হয় বিশ্রম ভালো আমাদের আল হাদিস বক্তারাও দেখেছে বিশ্রম ভালাপ করেন এটা আমার কথা না কাবি সাহেবের কথা আমি বিশ্রম শব্দটা আপনারা বুঝবেন না উদাহরণ না দিলে বুঝতেন না আল্লাহ ইকবাল বলেছেন ওয়াইজে কেউ খেয়ালি না রাহি বলে তবেই না রাহি না রাহি করো তার মধ্যে ওয়াই ও খেয়ালি না রাহি খেয়ালের কি নেই ধ্যান ধারণার মধ্যে তোমাদের শক্ত নেই মজবুতি নেই কণ্ঠের মধ্যে তোমাদের অগ্নি স্ফুলঙ্গ নেই সেদিন বক্তব্য দিচ্ছিলেন শেখ আব্দুর রাজাক সাহেব আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন আয়না আল্লাহ নবী যখন বক্তৃতা করতেন আওয়াজ উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত যিনি যে মনে হতো যেন তিনি যুদ্ধের মাঠে কমান্ড দিচ্ছেন এভাবে তিনি বক্তৃতা করতেন সাব্বাহাকুম অমাসাকুম বয়স্তানা ও সম্মানিত ভাই বোনেরা এই যে জেহাদি আন্দোলন এই ব্যাপারে আবুল হাসান আলী নদভি সাহেব সিরাত সৈয়দ আহমদ যা লিখেছেন লিখেছেন তার মধ্যে বাঙালি মুজাহিদদের প্রশংসা করছেন যে বাঙালি মুজাহিদরাও মুজাহিদুনা বা তারা অত্যন্ত সাহসী যোদ্ধা আল্লামা কাফি সাহেব প্রমাণ করেছেন যে পরবর্তী যুগে আল্লাহ আঠারোশো একত্রিশ সালে একত্রিশ সাল না ছয় মে বালাকটের যুদ্ধ পাঁচজন সেখানে বাঙালি শহীদ হয়েছেন তারপরে যখন দায়িত্ব নিলেন নাসিরউদ্দিন ফুলতি নাসিরুদ্দিন মাঙ্গালুরি তারপরে দায়িত্ব নিলেন মৌলানা বেলায়ত আলী বেলায়ত আলী উনিশশো সালে মারা গেলেন তারপরে তার ছোট ভাই এনায়েত আলী উনিশশো সালে উনিশশো থেকে তার ছেলে মৌলানা আবদুল্লাহ একেবারে চল্লিশ বছর পর্যন্ত জেহাদি আন্দোলন নেতৃত্বে দিয়েছেন উত্তর পর্যন্ত সীমান্ত প্রদেশে তারপরে তার ভাই উনিশশো সালে তিনি মারা গেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন আব্দুল করিম করিম নামে তার ছোট ভাই এবং সর্বশেষ মুজাহিদ যিনি তার বাড়ি হলো জামালপুর জসিমউদ্দিন তার নাম উনিশশো অষ্টাশি দলে তিনি মারা গেলেন সেটা লেখা আছে আরাফাতে এই বিস্তারিত বিবরণ এসেছে এখন তো আরাফাত ধারাফাত এদের ব্যাপারে আর কোন ইতিহাস লেখা হয় না আমি বানিয়ে বললাম সব আমি বানিয়ে বললাম না রাজনীতি না আমাদের ছোট ভাইরা কথাবার্তা বলেন আমি তাদের সাথে বহু ক্ষেত্রে একমত কিন্তু নেতৃত্ব আবার আহলে বুঝিয়ে দিয়েছেন কিছু করার নেই মুসলিম লীগের নেতৃত্ব বল্লা আক্রম খা দিয়েছেন মুসলিম লীগের নেতৃত্ব তাফি সাহেবের বড় ভাই বল্লা আবদুল্লাহ বাকি সাহেবে দিয়েছেন এমনকি উনিশশো সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের যিনি সদস্য ছিলেন তিনি কাবি সাহেবের বড় ভাই আল্লাহ আব্দুল হাল বাকি প্রজা পার্টির সভাপতি সবাই মিলে তাকেই করেছিলেন আবুল মনসুর আহমদ সাহেব লিখতেছেন তার বইয়ের মধ্যে আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর আব্দুল হাল বাকি সাহেব অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন সুতরাং আমরা তাহাকেই সভাপতি করিলাম আপনার পড়ে দেখুন জায়েজ নাজের ফতোয়া পড়ে কিন্তু যুগের প্রেক্ষাপটে নেতৃত্ব তাদের মাথায় এসেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আবদুল্লাহ মোল্লা আক্রম খাই সভাপতি মুসলিম লীগে এটা আপনাদের মেনে নিতে হবে আপনারা বলেন আহলেজের অবদান কি আপনারা খালি অন্যের বদনামি করেন আপনাদের অবদান কি অবদান আহলে হাদিসেরই সাহসী সন্তানদের হাতেই আল্লাহবাক দায়িত্ব দেন দুর্বলের হাতে আল্লাহবাক দায়িত্ব দেন না হ্যাঁ দায়িত্বের জায়েজ রাজের ফতোয়া আপনারা ঘাটতে থাকুন সেগুলা প্রসঙ্গ আসবে দেখা যাবে উনিশশো একচল্লিশ এমনকি শেখ সাহেব মৌলানা আক্রম খান অধীনে রাজনীতি করেছেন আপনারা যতই বলেন না কেন অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ সাহেব আক্রম খান নাম যতবার নিয়েছেন আর কারো নাম এত বেশি না নেই এমনকি এক জায়গায় উল্লেখ করছেন যে কাউন্সিল হচ্ছে আমি তখন ছোট ঘোরাফেরা করছি বাহির দিয়ে আক্রম খান সাথে কে যেন অভিযোগ করলো তিনি এসে আমাকে বলছেন এই ছোকরা তুমি এখানে কি করো নিজে লিখতেছেন আমি বললাম আমি ছোকরা নই আমি ডেলিগেট ও তাই আক্রম খা সাহেবের অধীনে সরোয়ার্দি বলেন ফজলুল হক বলেন শেখ সাহেব বলেন সবাই মল্লা আক্রম খা সাহেবের অধীনে রাজনীতি করেছেন একচল্লিশ সাল থেকে এক পঞ্চাশ সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি কিন্তু আহলে আদিস সাহেব তাকে মূল্যায়ন করেনি কাফি সাহেবের নামে একটা রোড ঢাকাই নেই মেয়র তো বারবার হচ্ছে একটা গলিও বানাইতে পারলেন না বাকি সাহেবের নামে একটা রোড হলো না আক্রম খান নামে কিছুই করতে পারলেন না আপনারা কিছুই করেন নাই ওহাবি আন্দোলনের কথা বলছেন পার্লামেন্টে এখন নাকি কথা উঠতেছে পার্লামেন্টে কথা উঠতেছে যে ওহাবিরা ওহাবিরা এই দেশে সমস্যা সৃষ্টি করছে ওহাবিরা সন্ত্রাসী ওহাবিরা এই সেই আরে ভাই রে তুমি ওহাবি চিন শেখ সাহেব নিজে বলতেছেন সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হল মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলেই বিদ্রোহ করত উহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমগ্র ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরিক হয়েছিল জেহাদ হালাল না হারাম শেখ সাহেবের কাছে জেহাদ হালাল শেখ সাহেবের কাছে মুজাহিদ অত্যন্ত ভালো জিনিস শেখ সাহেবের কাছে জেহাদ অত্যন্ত ভালো জিনিস শেখ সাহেবের কাছে মুজাহিদ এবং ওহাবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকালকার ছোকরা ফেকরা রাজনীতিবিদরা যারা রাজনীতির র জানে না লেখাপড়া কোনোদিন করে না ইতিহাস প্রসঙ্গে তাদের কোনো ধারণা নেই শুধু চামচাগিরি আর চাটুগিরি করে তাদের ব্যবসা মানুষের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাদের নীতি অন্যের অধিকার হরণ করা যাদের রাজনৈতিক কর্তব্য বলে মনে করে একজনের জায়গায় অনুমতি ছাড়া বসা হারাম বলা ইয়াজলিসান্না একজনের চেয়ারে আরেকজন তার অনুমতি ছাড়া বসতে পারে না আজকে অন্যের প্রতিষ্ঠান দখল করা আজকে অন্যের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া আজকে অন্যের জন্য দখল করা এগুলা যেন জায়েজ হয়ে পড়েছে আজকে ফতো চমকের জানাজাও করা যাবে না এটা শেখ সাহেবের রাজনীতি এটা প্রচারণা এগুলো জালিয়াতি এগুলো ধোকাবাজি এগুলো নোংরামি মাত্র ওহাবি নিয়ে যে রাজনীতিবিদরা কথা বলে সালাফি নিয়ে যে সকল রাজনীতিবিদরা কথা বলে আহলে হাদিস যে রাজনীতিবিদরা কথা বলতে চায় আজকাল আমি বলবো কিছু লেখাপড়া করা মূর্খের দল গণ্ড মূর্খ পাষাণ্ড জাহেল অত সোজা নাকি তুমি তুড়ি দিয়ে উড়িয়ে দিবে চেষ্টা তো হয়েছিল মুজাফর বলেছে তোমার ওই ক্ষুদ্র গরুর সিংহাদে হিমালয় গুতাতে তুমি হিমালয় ভেঙে ফেলবে এটা একটা কমিউনিটি তিন কোটি মানুষের এখন আরো বহু ভাইরা লেখাপড়া করার পরে এই আকিদা গ্রহণ করেছেন আহলে আদিস নাম নিতে হবে এমন কথা আমি বলি না ডক্টর মঞ্জুর ইলাহি আহলে হাদিস নাম নেওয়া তার জন্য জরুরি না তিনি একটা কোরআন হাদিস পড়েছেন উসুলের একজন মহাপণ্ডিত মাঝে মাঝে কথাবার্তা হয় কিন্তু দশ বছর বিশ বছর আগেও তো তাকলিদের উপর ছিলেন লেখাপড়া করার পরে স্বচ্ছ পরিচ্ছন্ন আকিদার মধ্যে এসেছেন আমরা তাদের ডাকে সারা দিই তারাও ডাকে সারা দেন ডক্টর সাইফুল্লাহ তারপরে কাজী ইব্রাহিম সহ অনেকেই মাশাল আলহামদুলিল্লাহ কিতাব এবং তাদের আহলেদের সাইনবোর্ডের কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যদি বলেন আহল হাদিসের প্রয়োজন নাই আহল হাদিস নিষ্ক্রিয় আহল হাদিস ছিল না আহল হাদিস এই সালাফি এই এমনকি ইমাম আবু হানিফা সালাফি ওই মোল্লা আলী কারির বইটা দাও ওনে ষাট পৃষ্ঠা দেখেন তো বইটা দাও একটা দাও ওনে ষাট পৃষ্ঠা দেখেন বলে যে সালাফিরা নাকি সন্ত্রাস করে সালাফিরা সন্ত্রাস করে পত্র পুত্রে কালো করে ফেলেছে তাহলে ইমা আবু সবচেয়ে বড় সন্ত্রাসী তিনি বলতেছেন ওয়াসফু গাদাবিল্লাহি ওয়া রিদাহু লাইসা কা ওয়াসফিন মা সাওয়াহু মিনাল খালক ফাহুমা সিফাতিল মুতাশাবিহাতি ফি হাক্কিল হক আলা মা যাহাবে ইলাইহি ইমাম আবু হানিফা তাবআন লিজমহুরিস সালাফ অধিকাংশ সালাফদের ইত্তেবা করে ইমাম আবু হানিফা বলছেন ইমাম আবু হানিফা নিজেও সালাফি মোল্লা আরে কালে বলতেছেন শারুল ফিকহ আকবরে 59 নম্বর পাতায় তাহলে আপনি কি করবেন সালাফি বলতে শুধুমাত্র আমাদের বাংলাদেশের যারা আহাদ হাদিস বলে পরিচয় দেয় তারাই এমন তো কথা নয় সালাফি কারা যারা আল্লাহ নবীর অনুসরণ করেন সাহাবিদের অনুসরণ করেন তাবিদের অনুসরণ করেন তারা হলেন সালাফ তাদের যারা অনুসরণ করেন তারাই হলেন সালাফি এখন কিছু ঘটলেই সালাফিরা করেছে কিছু ঘটলেই আলেসরা করেছে কিছু ঘটলেই ওহাবিরা করেছে ভাইউ এই সকল কু কথা বন্ধ করুন কতগুলা বামপন্থী পত্রিকা তাদের পাতা কালো করে ফেলছে একটাবারে প্রবন্ধর পরে প্রবন্ধ লিখে চলেছে আজকে আমি যাচ্ছিলাম সুরিটোলায় খোদবা দেওয়ার জন্য শুনছি পত্র পত্রিকায় যে হাইকোর্টের সামনে নাকি একটা মূর্তি স্থাপন করা হয়েছে হাইকোর্টের সামনে একটা মূর্তি স্থাপন করা হয়েছে লেডি জাস্টিস চোখ বাধা নারী মূর্তি ঝুলন্ত স্তন মাথা খোলা হাতে আবার পাল্লাও দেওয়া আছে তাই না ব্রিটিশের হাত থেকে এই জন্য দেশ স্বাধীন হিন্দুদের হাত থেকে এই জন্য দেশ স্বাধীন শিখদের অত্যাচার থেকে এই জন্য দেশ স্বাধীন ছাপ্পান্ন হাজার ভূখণ্ড স্বাধীন করতে বহু মানুষের জীবনে আছে বহু আন্দোলন করতে হয়েছে বহু মানুষের আন্দামান দ্বীপপুঞ্জে যেতে হয়েছে বহু মানুষের এমনকি হান্টার উল্লেখ করেছে তিনশো থেকে সোয়া তিনশো মানুষকে একদিনে বেনট করে হত্যা করেছে এই যে পড়ে দেখুন আপনারা উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমান এই দেখুন ওহাবি আন্দোলন বিচারপতি আব্দুল মধুদের আমি বোধহয় সব বানিয়ে বানিয়ে বলছি নো একটাও না ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া আপনারা পড়ে দেখুন ডক্টর কিয়ামুদ্দিন আহমদের রোদে কাউসার পড়ে দেখুন জেহাদি তারিখে মুজাহিদের পড়ে দেখুন গোলাম রসুল মেহরের মঞ্জুরত সোয়াদা পড়ে দেখুন তারিখা হালাজ ইব্রাহিম ইসলাম পড়ে দেখুন তারিখ ওলামে হাদিস হিন্দ নওশাহ রবির পড়ে দেখুন আপনারা আপনারা পড়ে দেখুন ডক্টর গালেবের এই ফিসিসটা পড়ে দেখুন আপনি থিসিস পড়ে দেখুন আর ডক্টর আব্দুল বারী সাহেবের কন্টেম্পোরারি ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়ার উপরে লম্বা না আমি বললাম না ওহাবি ট্রায়ালের উপরে যে থিসিস পড়ে দেখুন কলকাতা রিভিউ আপনারা পড়ে দেখুন কোন ভাষায় কোন বৈজ্ঞান এজা হাব্বাত রিহুল ইমান পড়ে দেখুন আবুল হাসান আলী নদীর সিরাত সৈয়দ আহমদ পড়ে দেখুন আবুল হাসান আলী নদীর সিগলার পড়ে দেখুন বাংলায় চান বই পাবেন ইংরেজি চান বই পাবেন ফার্সিতে চান পাবেন আরবিতে পাবেন কোন বই নেই এমনকি আবুল হাসান আলী নদী বলতেছেন যে এই দেশের মুসলমানরা বেলায়ত আলী এনায়ত আলী সহ যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই ইতিহাস একদিকে রাখা হয় আর ভারত উপমহাদেশের সকল ইতিহাস এক পাল্লা রাখা হয় তাহলে আহলাদিসের এই আজাদী আন্দোলনের যে ত্যাগ ইতিহাস সেই পাল্লাই ভারী হবে এজা হাব্বাত্রী হলিমান আপনারা পরে দেখুন এ আমার সামনেই আছে এখন আপনাদের দেখানোর সুযোগ নাই এত জীবন দিয়ে এত রক্ত দিয়ে এত অত্যাচার সহ্য করে এত মালামাল সব ধ্বংস করে এত মামলা মোকদ্দম ওহাবি ট্রায়ালের মোকাবেলা করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে ভূখণ্ডটুকু আমরা পেলাম আমাদের এই হাইকোর্টের সামনে ওই নারী মূর্তি স্থাপনের জন্য এখান থেকে যদি আমরা কলজা ফাটা বক্তৃতাও দেই হাজার বছর যদি আপনারা স্লোগান দেন ওই মূর্তি আমি ঠেকাইতে পারবো আরেকটু যদি বক্তৃতা দেয় ওই মূর্তির একটা এই রড ভাঙিয়া দেয় কালকে আমার বিরুদ্ধে দশটা মামলা করে দেবে বলে বলো রাষ্ট্রদ্রোহী তারপরে বলবো সন্ত্রাসী কত প্রকারের মামলা কত ধরনের মামলার যে ঝুঁকি নিতে হবে তার শেষ আছে শেষ নেই কিন্তু আমাদের তো বলতে হবে তাবাকা হলে তিনটা হাত দিয়ে পারলে সেটা প্রতিরোধ করো না হলে মুখে প্রতিরোধ করো না হলে মনে মনে ঘৃণা করো মুখের প্রতিরোধ যদি আমাদের করতে হবে আজকে যদি আমাদের সেই দিন থাকতো ঐক্যবদ্ধ তাহলে সর্বপ্রথম মাঠে আমরাই নামতে পারতাম লক্ষ জনতা নিয়ে ডক্টর গালেব সাহেবের জেলে তারই কর্মী বাহিনী এই যে লোকরা ভাইরা রয়েছেন যখন ডাক দিয়েছি লক্ষ জনতা তখন মাঠে নেমেছে আজকে যদি তিনি নেতৃত্বে সঠিক বয়সে বসে থাকতেন তাহলে আজকে সকল আহলে ইসলাম মিলে আজকে লক্ষ কেন মিলিয়ন দশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ আমরা নামাতে পারতাম মূর্তি আবার ওখানে থাকে নাকি মূর্তি থাকে নাকি তখন বলা হয়েছিল আহলে সন্ত্রাসী আমি বলেছিলাম মুক্তাঙ্গনের বক্তব্যে যে আহলে হাদিসরা তিন কোটি থেকে আরো উপরে আহলে হাদিস এবং আরো নতুন যারা আকিদা সংশোধন হয়েছেন তাদের সন্ত্রাসী বোমা মারার দরকার আছে তারা যদি ফুলও ছিটে একটা করে তাহলে জেমে যাবে পেশাব তুলে বঙ্গোপসাগরে বেঁচে যাবে মানুষ তিন কোটির উপরে আপনি কি বলেন পাগলের মতো এ সকল কথাবার্তা কিন্তু খুব প্রাগান্বিত ভাষায় কথা বলেছে আজকে শেখ মুজাফর যে ঐক্য কোথায় ঐক্য কোথার থেকে আসবে তোমার ঐক্যতে বীজ মন্ত্র চলে গেছে আমাদের হুজুরতে বিশ্রম ভালাবে আবি ভাষায় তারা তো বিশ্রম ভালাবে আজকে লিপ্ত রয়েছে আজকে এই কাফি সাহেবের আরেকটা কথা আপনাদেরকে শোনাই হুজুররা এগুলা শুনবে না আপনারাই শোনেন অদ্যকার অবস্থা যদি আগামী কল্যের পূর্বাভাস হয় তাহা হইলে ইহা নিঃসংশয়ে বলা যেতে পারে যে বর্তমান অবস্থার প্রতিকার ব্যবস্থা অবলম্বিত না হইলে আহলে হাদিস সমাজের বিলুপ্তি অবধারিত হইয়া গিয়াছে আজকের অবস্থা আজকে তো কিছু আলেম সৃষ্টি করবেন আলহামদুলিল্লাহ এখান থেকে তাফসির মুফাসির হবে এখান থেকে মুহাদ্দিস হবে এখান থেকে আরবি ভাষাবিদ হবে তার সে ইসলামিক চিন্তাবিদ হবে কিন্তু জাতীয় পর্যায়ের জাগরণ যদি সৃষ্টি করা না যায় এই ঘুমন্ত কমকে তাহলে যা করার তারা করতেই থাকবে আপনি ঠেকাতে পারবেন না ঠেকানো যাচ্ছে না শিক্ষা ব্যবস্থার মধ্যে যা কিছু সংস্কার এসেছে পত্র পত্রিকায় দেখলাম শিক্ষা ব্যবস্থায় খালি ভুল শিক্ষার সিলেবাসে ভুল এই সেই ভুল পরে তদন্ত করে দেয় ভুল হয়েছে কি যে যে সকল ভুলগুলা ছিল সেগুলো কিছু সংশোধন করা হয়েছে ওইটাই ভুল ভগবান ছিল আল্লাহ করা হয়েছে কবিতার কিছু সংশোধন করা হয়েছে হিন্দু দেবদেবদের কাহিনী ছিল সেগুলো উল্টানো হয়েছে এখন পত্র পত্রে মাথা খারাপ হয়ে গেছে এইটুকু হইল কেন খালি বলছে ভুল আর ভুল আর ভুল ভুল মানে ভুল সংশোধন করারই ভুল হয়ে গেছে কিন্তু আমাদের অবদান কোথায় শেখ মুজাফর ওরা তো কমই হানাভি ভাইরা কমই বোর্ড গঠন করেছে প্রধানমন্ত্রী নিজে বলেছেন আপনারা দাবি করেছিলেন আমি দিয়ে দিয়েছি কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না তারা ঐক্যের কাছাকাছি এসে গেছে এখানে একটা গল্প শোনাই মোল্লা আবুল কালাম আজাদ সাহেব তখন ভারতের শিক্ষামন্ত্রী কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন শিক্ষামন্ত্রী হিসাবে ভারতের হানাফি আলেমেরা মিলে আমার কাছে একটা সিলেবাস পেশ করলেন তার তাজপিরাতে লিখেছেন কাহিনীটা সেখানে তারা লিখেছেন ইমাম বাস্তবীর উসুলে কাশফুল আসরার পাঠ্য করা হোক আমি বললাম আলেমন আমরা নিয়ে এসেছে দেশের শ্রেষ্ঠতম আলেমেরা সিলেবাস রচনা করে ভারতের শিক্ষামন্ত্রী তখন আবুল কালাম আজাদের কাছে নিয়ে এসেছে তার মধ্যে লিখেছে যে ইমাম বজদবির কাশফুল আসরার পাঠ্য করা হোক আমি বললাম দেখুন আমি তো খালি নামে না আপনার তো একটা পাশ করা না রুয়ে জমিন পর ইমাম বুজদুবি কাশফুল আসলাম নামি কই কিতাব নেই এই এই ভূখণ্ডের উপরে ইমাম বজদুবির কাশফুল আসলাম আমি কোনো কিতাবই নাই আপনারা এই পাঠ্য করতে পেরেছেন ইমাম বজদুবির কাশফুল আসলামের কিতাব আছেন গা হ্যাঁ इमाम बुजदवी का जो उसूल का किताब है कांजुल उसूल उसका शरा लिखा है अब्दुल अजीज बुखारी ने उसका नाम है कशुल असरार आप लोग असल किताब और शरा में फर्क ही नहीं जानते কিতাব কোনটা আসল আর কোনটা তার সরা এটাও জানেন না এত বড় বড় আল্লামা হয়ে এসে আমি একজন সাধারণ শিক্ষামন্ত্রীর কাছে সিলেবাস পেশ করতে এসেছেন তাজকেরা পড়ে দেখেন এটা আমার বানানোর কথা না তিনি লিখেছেন এটার মধ্যে তারা সিলেবাস পেশ করেছেন তাদের সিলেবাস করতে হবে একটা মাদ্রাসার নাম দিয়েছেন সেই মাদ্রাসা অনুযায়ী সিলেবাস করতে হবে আমরা তা বলি না আমরা বলি কোরআন মহাদিস অনুযায়ী যেখানে ওহি নাজিল হয়েছে মাহাবাতুল ওহি মাম্বাউল ওহি মদিনার যেটা রয়েছে রিয়াদে যেটা রয়েছে আল আজহারে যেটা রয়েছে এবং ভারত উপমহাদেশের যেগুলা একেবারে কোরআন এবং সই হাদিস ভিত্তিক সিলেবাস রয়েছে যেভাবে সংস্কার করা হোক সেইভাবেই সিলেবাস করা হোক আজকে আমার কাছে আমি থিসিস করেছি উনিশশো সালে তখনও পড়ায় শ একশোর উপরে মাদ্রাসা লিস্ট আমি করেছিলাম সেখানে সংগ্রহ করেছিলাম এখন যদি লিস্ট করেন নওদা তার সাথে যোগ হবে ডাঙ্গিপাড়ার যোগ হবে হাটাব যোগ হবে আর বহু মাদ্রাসার যোগ হবে আমি শেখ মুজাফরকে বলেছি যে তুমি একটা ইফতেদায় থেকে শুরু করে হাফিজ থেকে শুরু করে তারপরে যেটা সানবে থেকে শুরু করে দাওরা পর্যন্ত যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলোকে তুমি এবং তোমার লোকজন নিয়ে সেটা তুমি একটা লিস্ট করে ফেলাও আমার কাছে আরো কিছু লোক আছে শাহাদত তার পিএইচডি থিসিসই করছে একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থার সিলেবাসের উপরে সে তোমাদেরকে কিছু সহযোগিতা করতে পারে আমাদের কিন্তু যেতে হবে যাওয়া ছাড়া তো পথ নেই না হলে আপনাদের উপরে অন্য সিলেবাস চাপিয়ে দিবে আমি এখানে কলজা ফাটা বক্তৃতা করব আর আপনারা সমর্থন দিয়ে যাবেন সিলেবাস যা তাই থাকবে ওখানে পরিবর্তন হবে না মাননীয় প্রধানমন্ত্রী একদিন ভাষণ দিয়ে দিবেন যা আপনারা তো দেন নাই কিছু আমার কাছে আমি কি করি কয়েকটা মাদ্রাসা নিয়ে একটা যে দুঃখের কথা মুজাফর বলে গেল তার সাথে আমি আরেকটু যোগ করি কয়েকটা মাদ্রাসা মিলে আহলাজ একটা বোর্ড করেছিল করেছিল কয়েকটা পরীক্ষাও হয়েছে দেখা গেল কেন্দ্রীয় মাদ্রাসা ছেলেরা থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে তখন তারা এই চিন্তার উপরে বোর্ড বাতিল করেছে কেন্দ্রীয় মাদ্রাসা ছেলে ফার্স্ট হয় না কেন সুতরাং এই বোর্ডই থাকবে না কত উঁচু চিন্তা রাজশাহীতে বলেছিলাম যে ছোট চিন্তাতে কোনোদিন বড় কাজ হয় না ছোট চিন্তা দিয়ে কোনোদিন বড় কাজ হয় না বড় মানসিকতা লাগবে ডক্টর গালেব সাহেব শিক্ষিত মানুষ তারপরে ডক্টর ইলিয়াস আলী সাহেব উনি শিক্ষা ডিপার্টমেন্টে বড় কর্মকর্তা ছিলেন আপনারা দুইজনে একত্রিত হয়ে আর এখান থেকে যারা শিক্ষিত কয়েকজন ডক্টর হয়ে গেছে শেখ মুজাফর ডক্টর হতে চলেছে এবং আরো কয়েকজন ডক্টর এখানে আছে আপনারা কয়েকজন মিলে এগিয়ে যান সরকারের কাছ থেকে আপাতত বোর্ডটা আহলে আদিস মাদ্রাসা বা ইসলামী শিক্ষা বোর্ডটা আপনার পেশ করুন না মঞ্জুর করে নিয়ে আসুন তারপরে দেখা যাক কি হয় এখানেও পিসপা কতভাবে কথা বলতেছি ডক্টর আহমদুল্লাহর সাথে কথা বললাম ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেবের সাথে কথা বললাম কিন্তু কেউ আগাচ্ছে না কথাও বলছে না কিছুই না আর একটু কথা যেটা বলে চাই এই যে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন না মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন না দেওবন্দের ইতিহাস জানেন আপনার তো বললেন ভালো কথা বলেছ কিন্তু দেওবন্দের গুডাউন শুধু রমজানে একবার খোলা হয় সারা ভারত থেকে চাউল গম এসে রমজানে সোজা গুডাউনে এমন ভয় পুরো করে দেওয়া যায় দিয়ে যায় রমজানের পরে আর গ্রহণই করা হয় না আপনাদের এখানে গুডাউন আছে নাকি মেহরবানি করে গুডাউন বানাবেন ডাঙ্গিপাড়াও গুডাউন বানাবেন তিন কোটি আহলেজ আছে এই যে এই মোড়ের থেকে শুরু করে ওই থেকে নারায়ণগঞ্জের মাথা পর্যন্ত এত ধনী মানুষ জমির দাম এতই বেড়েছে যে তাহলে ওয়াজ মাহবিল আমার আসে না যা আসছে দূরের থেকে আশ্চর্য আমি লক্ষ্য করছি আপনারা মনে করবেন না বইয়েতে গেলে পানি খাইতেছি আর ঝুমাইতেছি সারা বাংলাদেশ থেকে লোক এসে বিভিন্ন জায়গা থেকে এই এলাকার মধ্যে যত সবাই যায় লোক হয় কম ঘুমন্ত জাতি ঘুমন্ত আহলেদিস খালি অমকের চরিত্র ফুলের মতো পবিত্র এগলেই বলে বড় বড় গুডাউন যেন খালি না থাকে আপনারা বহু ধনী লোক আছেন এনারা সেদিন বললাম আমি আবদুল্লাহকে যে তোমার আব্বা তো বক্তৃতা করতে যায় এখন তো কথা বলতে পারে না নাটোরে আমার পরে আসলেন একেবারে কেঁপে কেঁপে অল্প একটু কথা বললেন সেদিন কুমিল্লায় যাও আস্তে আস্তে কথা বলে শেষ করলেন আমি আবদুল্লাহকে বললাম যে একদিন বক্তৃতা করতে বলো আর একদিন রেস্ট দিতে বলো কি বলবো উনি এই মাদ্রাসার বেতন যা বাকি থাকে বক্তৃতা করে যা পান তাই দিয়ে বেতন শোধ করেন ভালো লাগতেছে আপনাদের কি করেন আপনারা মাদ্রাসার ছাত্র না খেয়ে থাকবে কেন শিক্ষকের বেতন বাকি থাকবে কেন এমন কি দায় পড়েছে এনাদের যে এনারা জীবন মেরে নিজেরা বেতন দিবে তা আপনারা কি খালি ওয়াজ শুনে যে কি লাভ হবে খালি চিৎকার দিয়ে কি লাভ হবে কাজের জায়গায় যদি আপনাদেরকে খুঁজে না পাওয়া যায় এক পয়সা দিনে বেতন বাকি না থাকে জামিয়া রহমানের ছিল দিল্লি এত রহমান রহমানের দুই ভাই চালাইতেন কোনদিন যে ছাত্রদেরকে কেউ দাওয়াত দিত তারা বলতেন যে আমার হ্যাঁ তালাবা কা দাওয়াত খানে কা ওয়াক্ত নেই হ্যাঁ আমার এখানে ছাত্রদের দাওয়াত খাওয়ার সময় নাই যদি কিছু দিতে হয় মাদ্রাসায় দিয়ে যান কেন তিন কোটি আহলেসের দাবি করেন ধনী মানুষের অভাব আছে এখন আমি কয়েক ডজন ধনীর নাম বলতে পারি এমনকি প্রথম দশ জনের মধ্যে চার পাঁচজনই আহলে হাদিস তারপরে আপনার শিক্ষকের বেতন বাকি থাকবে কেন সম্মানিত ভাই বোনেরা আমার বক্তব্য এখন শেষ করে দিতে হচ্ছে আমি বক্তব্য শেষই করব শুধু এইটুকু বলবো এই দেশটা আমাদের যার ইতিহাস যেন থাকে তার সাহস থাকে একজন অভাবী বলে গালি দেওয়ার পর চুপ করে থাকবেন তুই কে দেশে কি অবদান আছে তোমার একজন আহলেদি বলে গালি দেবার আপনি চুপ করে থাকবেন নো নেভার একজন সালাফি বলে গালি দিবে সন্ত্রাসী বলে আর আপনি তাকে ছেড়ে দেবেন তুমি কে দেশের এদেশে রক্ত ঝরলে আমার পূর্বপুরুষের ঝরেছে স্বাধীনতা আন্দোলনের যুদ্ধগুলো আমরা করেছি রাজনীতি করলে আমরা করেছি ছাপ্পান্ন হাজার ভূখণ্ডের জন্য যুদ্ধ করলে আমরা করেছি প্রথম পত্রিকা যে হয়েছে সেটা আমরা করেছি আমাদের মুজাহিদিনদের রেকর্ড আছে ওহাবি আন্দোলনের মামলা রেকর্ড আছে প্রথম জাতীয় পত্রিকা আমরা করেছি পরবর্তী হয়তো একটু দুর্বলতা সাংগঠনিকভাবে দেখা দিয়েছে তুমি কেন কথা বলছ তোমাকে এই অধিকার দিল কে ভয় পাবেন না সংকুচিতও হবেন না এবং পিস পাও উধাও হবেন না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু অপরাধ যদি করে বসেন তাহলে আমার কিছু করার থাকবে না ডক্টর গালেব সাহেব যখন অ্যারেস্ট হয়েছিল পত্রিকা একটাই দেখেছি জীবনে লিখতে পারে অনাবল লেখার জন্য লিখেছিলাম যে কেউ বাড়ির থেকে পলাবেন না অ্যারেস্ট যদি হন আমি লড়তে পারবো কিন্তু পলাইতে যে ধরা পড়েন আমি সেখানে কথা বলতে পারবো না আপনি যে নিরপরাধ আপনি ঘরে থাকেন পরিষ্কার ময়দানে ঘুরে বেড়ান যদি আপনাকে অ্যারেস্ট করা আমরা লড়াই করতে পারবো কিন্তু যদি পলায়া থাকেন এদিক ওদিক যান উল্টাপাল্টা কথাবার্তা বলেন তাহলে আমাদের করার কিছুই থাকবে না আপনার তো বীরের গোষ্ঠী আপনারা বন্দী হওয়ার অভ্যাস আছে শহীদ হওয়ার অভ্যাস আছে নানান অভ্যাসে এত ভয় পান কেন এই মুসা আলাহিসামের কমের উপর যখন জাদুকরদের যা যখন সকালে বলল ফেরাউন আমরা যদি জিতে আমাদেরকে প্রাইজ দেওয়া হবে যে খালি প্রাইজ কেন তোমার মোকার মন্ত্রী পরিষদের সদস্য হয়ে যাবে তাহলে জাদু খাটায় সব রশি ফেলে দিল বিরাট বিরাট সাপ হয়ে গেল মুসা আলাহিসাল্লাম যখন লাঠি ফেললেন সব সাপকে সাবার জাদুকররা সব ইসলাম গ্রহণ করল ফেরাউন বলে আমান তুমি কাবলান আমান আলাকুম আমার নির্দেশের আগেই বানিয়েছি বাটারা ডান হাত বাম পা আর বাম হাত ডান পা কেটে দেব তারা কি বলেছিল উহ আহ মনলাম রে বাঁচলাম রে মাফ করবো আমরা ভুলে করছি এই কাজ এইরকম করেছেন না বলেছেন রব্বানা আফ্রিক আলাইনা সাবরা ও তাওয়াফানা মুসলিমিন আল্লাহ সবর ঢেলে দাও আমাদেরকে মুসলিম হয়ে মরার তৌফিক দান করো এত উহাই ইসাস করেন কেন আহলে হাদিসের বাচ্চা হয় সাহসিকতা করেন পকেট খালি করেন ইমানের সাথে চলেন একটার পরিচ্ছন্ন চলেন আলে মোলামা তৈরি করার চেষ্টা করেন এবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলছেন আজাবান লিহাউলাল কওম ফি আউওয়ালিন নাহার কানু সাহা সাহারাতুন কাফারা অফি আখেরের নাহার সোহাদা ও বারারা সকালে ছিল তারা জাদুকর কাফের বিকালেই তারা শহীদ এবং জান্নাত হয়ে গেল আশ্চর্য ধরনের কম আপনাদের অতীত সমৃদ্ধ ইতিহাস আছে আপনারা সচেতন হন ওয়াজ শুনে আপনারা উৎসাহিত হন ভালো কথা এবং হতেই হবে কিন্তু কর্তব্য কর্মে এখন আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমরা নিজেরাও অনেক পিছিয়ে আছি সচেতন হতে হবে জাগরণ আসতে হবে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি কেন টাইম মেনটেন করাও একটা কাজ আমি মুসলিউদ্দিন কলচাফাটা বক্তৃতা দেব আর টাইম মেনটেন করব না তার মানে আমি নিজেও নিজেও কোনো ঠিক জায়গা পর্যন্ত আসি নাই ইন্দাস কানা তালাল মুমিনা আম্মা ও কুতা টাইম মতো দাঁড়াতে হবে টাইম মতো আমাকে নামতে হবে পাঞ্চলিট শিখতে হবে তবেই তো আমাদের উপর দায়িত্ব আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু